মন আমার যায় যেতে চাই বারে বারে সোনার মদিনায় মন আমার যায় যেতে চাই বারে বারে সোনার মদিনায় মন আমার যায় যেতে চাই বারে বারে সোনার মদিনায় যেখানে শুয়ে আছেন আমার নবী প্রিয় মুস্তফায় মন আমার যায় যেতে চাই বারে বারে সোনার মদিনায় মন আমার যায় যেতে চাই বারে সৃষ্টি হলো এই দুনিয়া যেই মানবের উসিলায় সে তো আজ শুয়ে আছেন আরবের মদিনায় সৃষ্টি হলো এই দুনিয়া যেই মানবের উসিলায় সে তো আজ শুয়ে আছেন আরবের মদিনায় সৃষ্টি হলো এই দুনিয়া যেই মানবের উসিলায় সে তো আজ শুয়ে আছেন আরবের মদিনায় পাখি দাও না বলে তোর মদিনার ঠিকানা ওগো পাখি দাও না বলে তোর মদিনার ঠিকানা যেখানে শুয়ে আছেন আমার নবী প্রিয় মুস্তফায় মন আমার যাই যেতে চাই বারে বারে সোনার মদিনায় মন আমার যাই যেতে চাই বারে বারে সোনার মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন মোহাম্মদ আমরা তো হলাম সবাই সেই তো নবীজির উম্মত মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন মোহাম্মদ আমরা তো হলাম সবাই সেই তো নবীজির উম্মত মদিনার পাক ভূমিতে শুয়ে আছেন মোহাম্মদ আমরা তো হলাম সবাই সেই তো নবীজির উম্মত অগণবি দোয়া করো এই পাপি আমাদের অগণবি দোয়া করো ছাড়া পরকালে কোন মুক্তি নাই মন আমার যাই যেতে চাই বারে বারে সোনার মদিনায় মোনা আমার যাই যেতে চাই বারে বারে সোনার মদিনায় যেখানে শুয়ে আছে হয় মন আমার যায় যেতে চায় বারে বারে সোনার মদিনায় মন আমার যায় যেতে চায় বারে বারে সোনার মদিনায় মন আমার যায় যেতে চায় বারে বারে সোনার মদিনায়